কাল পর্যন্ত তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক আধিপত্য তাহারই এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহারা তো খরজুর আটির আবরণেরও অধিকারী নয় إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير তোমরা তাহাদেরকে আহ্বান করিলে তাহারা তোমাদের আহ্বান শুনিবে না এবং শুনিলেও তোমাদের আহ্বানে সাড়া দিবে না তোমরা তাহাদেরকে যে শরিক করিয়াছ তাহা উহারা কিয়ামতের দিন অস্বীকার করিবে সর্বজ্ঞের ন্যায় কেহই তোমাকে অবহিত করিতে পারে না يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد হে মানুষ তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তিনি অভাব মুক্ত প্রশংসার হোক তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপস্থিত করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি আনয়ন করিতে পারেন ইহা আল্লাহর পক্ষে কঠিন নয় ولا تزر وازرة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 الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور এবং সমান নয় জীবিত ও মৃত আল্লাহ যাহাকে ইচ্ছা শ্রবণ করান তুমি শোনাইতে সমর্থ হইবে না যাহারা কবরে রইয়াছে তাহাদেরকে তুমি একজন সতর্ককারী মাত্র আমি তো তোমাকে সত্য সহ প্রেরণ করিয়াছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে ইহাদের পূর্ববর্তীগণও তো মিথ্যা আরোপ করিয়াছিল তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসুলগণ সুস্পষ্ট নিদর্শন গ্রন্থাদি ও দীপ্তিমান কিতাব সহ অতঃপর আমি কাফিরদেরকে শাস্তি দিয়াছিলাম কি ভয়ঙ্কর আমার শাস্তি ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود তুমি কি দেখো না আল্লাহ আকাশ হতে বৃষ্টিপাত করেন এবং আমি ইহা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ শুভ্র লাল ও নিকশ কালো ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور এইভাবে রং বেরং এর মানুষ জন্তু ও আম রহিয়াছে আল্লাহর বান্দাদের মধ্যে যাহারা জ্ঞানী তাহারাই তাহাকে ভয় করে আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে সালাত কায়েম করে আমি তাহাদেরকে যে রিজিক দিয়াছি তা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাহারাই আশা করে এমন ব্যবসায়ের যাহার ক্ষয় নাই এই জন্য যে আল্লাহ তাহাদের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তিনি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 তাহাদেরকে স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হইবে এবং সেখানে তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور এবং তাহারা বলিবে সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করিয়াছেন আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল গুণগ্রাহী الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لوب যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়েছেন যেখানে ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور কিন্তু যাহারা কুফরি করে তাহাদের জন্য আছে জাহান্নামের আগুন উহাদের মৃত্যুর আদেশ দেওয়া হইবে না যে উহারা মরিবে এবং উহাদের হইতে জাহান্নামের শাস্তিও লাঘব করা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 সর্বজ্ঞ সর্বশক্তিমান ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا আল্লাহ মানুষকে তাহাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোন জীব জন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়া থাকেন অতঃপর তাহাদের নির্দিষ্ট কাল আসিয়া গেলে আল্লাহ তো আছেন তাহার বান্দাদের সম্যক দ্রষ্টা